সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক যে সমস্ত মাতা পিতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্যে সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের কোলভরে দিক অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার অসৎপথ থেকে দূরে থাকার এবং আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের উপরে আমল করে আমরা যেন এক অপরকে সৎ উপদেশ দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই নেক তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই যাতে তাড়াতাড়ি আপনাদের প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট করে নিতে পারি যে সমস্ত প্রশ্নের উত্তর এখনও পেন্ডিং আছে আপনারা যারা নিজের প্রশ্নের উত্তর শোনা শোনার অপেক্ষায় আছেন আশা রাখি খুব শীঘ্র আপনাদের নিকটে আপনাদের প্রশ্নের উত্তর পৌঁছে যাবে তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন তবে আগে আমি দুটো লিখিত প্রশ্ন আছে এই দুটো পড়তে চাই পরে আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব ও তার উত্তর দেব বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম মালানা সাহেব আমার নাম ফারজানা বেগম আমার স্কিন আমার স্কিনটা খুব ড্রাই কি করলে ভালো হবে ফারজানা নামটা ভালো আছে কি না একটু বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আমার প্রিয় বোন ফারজানা খাতুন আপনার টেক্সট মেসেজের জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে আপনার নামের অর্থ কী ফারজানা মানে বুদ্ধিজীবী দ্বারা বুদ্ধিধারী হয় বা যাদের ইন্টেলিজেন্ট যাদেরকে বলা হয় বা যারা খুব দূরদৃষ্টি রাখে তাদেরকে ফারজানা বলা হয় ফারজানা মানে হুঁশিয়ার চালাক অনেক মানে তো ফারজানা ভালো নাম কোনো অসুবিধা নেই ফারজানা নাম রাখতে পারেন বা ফারজানা ভালো নাম আর আপনি আপনার ড্রাই স্কিনের জন্য সলিউশন চেয়েছেন তো আপনি রাতের বেলা যদি সম্ভব হয় তো উত্তম নইলে দিনের বেলাও লাগাতে পারবেন অ্যালোভেরার রস আর নেবুর রস এই দুটো মিক্স করতে হবে মনে রাখবেন অ্যালোভেরার পাতা সমস্ত জায়গায় পাওয়া যায় ওই পাতার আঠা নিতে হবে আর নেবুর রস দুটো মিক্স করে সমস্ত শরীরে এক থেকে দু ঘন্টা মেখে রাখুন তারপরে ধুয়ে ফেলুন এক সপ্তাহ কি দশ দিন এমন করুন আপনার ত্বক একদম সফট নরম হয়ে যাবে ইনশাল্লাহ আপনার ত্বক দেখতেও সুন্দর হয়ে যাবে স্মুথ হয়ে যাবে ভালো লাগবে আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন পড়ি আসসালামু আলাইকুম আমি মুর্শিদাবাদ থেকে বলছি আমার একটা প্রশ্ন আছে আর সেটা হলো যে আমার দিদির দু বছরের ছেলে আছে আর সে যখন কান্না করে তখন মনে হয় যে তার দম বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আবার কান্না স্বাভাবিক ফিরে আসে আমরা খুব ভয় পাই কোনো আমল থাকলে বলে দেন আমি আপনার এপিসোড দেখি আপনি খুব সহজেই সবার সমস্যার সমাধান করেন আপনাকে আল্লাহ হেদায়ত দান করুক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় বোন আপনার টেক্সট মেসেজের জন্যে বা পড়াশোনা রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন এর থেকে লাভবান হচ্ছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ আপনার মতো আরও সকলকে তৌফিক দান করুক তারা যেন এই সমস্ত ইসলামিক শিক্ষা লাভ করে এর ওপরে আমাল করে নিজের এহকাল ও পরকালকে উজ্জ্বল করতে পারে এবারে আপনি জানতে চেয়েছেন যে আপনার বোনপো বোনের দু বছরের ছেলে আছে সে কান্নাকাটি করে আর যখন কাঁদে এমন মনে হয় যে তার দম বন্ধ হয়ে যাবে তার জন্যে কোনো উপায় চেয়েছেন তো মনে রাখবেন যদি কখনো এমন হয় তো সঙ্গে সঙ্গে সুরায় তাকবির সুরা নম্বর একাশি তিরিশ পাড়ায় সুরায় তাকবির পড়ে ওই ছেলের মুখের ওপরে ফু দিতে হবে যখন কাঁদবে বা দম বন্ধ হয়ে যাওয়ার মতো হবে সঙ্গে সঙ্গে সুরায় তাকবীর একবার পড়ে ফু দিয়ে দেবেন যদি কান্না না বন্ধ হয় তো আরেকবার পড়বেন খুব বেশি দুই থেকে তিনবার পড়লে আশা রাখি তার কান্দা বন্ধ হয়ে যাবে আর তাছাড়া যদি সম্ভব হয় তো ওই ছেলেটাকে বুকের ওপরে নিয়ে কি হাতের ওপরে নিয়ে ওর পিঠের ওপরে মানে মেরুদণ্ডের উপরে হাত বোলাতে হবে আর এইভাবে এই দোয়াটা পড়তে হবে আল্লাহম্মা বেহাক্কে ফাতেমা ও আবিহা ওয়া বালেহা ওয়া বানিহা ওয়া সিরিল মোস্তাউদায় ফিহা এহদে ইবনি মানে মা যদি পড়ে তো বলবে এহদে ইবনি তার নাম বলবে আগে আর অন্য কেউ যদি পড়ে তো এইভাবে বলবে আল্লাহ হুম্মা বেহাক্কে ফাতেমা ওয়া আবিহা ওয়া বা আলেহা ওয়া বানিহা ওয়া সিরুল মুস্তাউদায় ফিহা এহদে তারপরে ওই ছেলের নাম বলুন যে কান্নাকাটি করছে আস্তে আস্তে দুই তিনবার এই দোয়াটা পড়ুন আর ওর পিঠের উপরে হাত বোলান সঙ্গে সঙ্গে কান্দা বন্ধ হয়ে যাবে আর স্বাভাবিক নর্মাল হয়ে যাবে আশা রাখি এই উপায়টা মনে রাখবেন এবারে আসুন এবার আমি আপনাদের কিছু অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দিতে চাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন প্রথম প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি হাওড়া জেলার ব্রাগনান থানা নহলা গ্রাম থেকে নাসরিন পারভিন বলছি আমি আপনাদের অনুষ্ঠান প্রতিদিনই দেখি অনুষ্ঠান দেখে আমরা অনেক কিছু শিখছি অনেক জ্ঞান অর্জন করতে পারছি আমি আপনাদের সকলকে সকলের জন্য অনেক দোয়া করি যে আপনারা যেন প্রতিদিন এইভাবে আমাদের ইসলামী শিক্ষা দিতে পারেন ও আমরা যেন সেই দেখে আমল করতে পারি আপনারা সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন ও আমাদের জন্য দোয়া করুন যেন আমরা আমাদের মনের মতন হয়ে ভালোভাবে হেফাজ হতে থেকে নামাজ কালাম কোরআন তেলোয়াত করতে পারি মৌলানা সাহেব আমার একটা প্রশ্ন ছিল যে আমি কোনো বিপদের মধ্যে থাকলে বা কোনো জিনিস মন থেকে চাইলে তো কি আমলের দ্বারা বা কোন কোরআনের কোন আয়াত দ্বারা আমি সেই জিনিসটা পেতে পারি বা আমার সেই মনের ইচ্ছা পূর্ণ হতে পারে একটু যদি বলে দেন তো আমি খুব উপকারিত হই আর একটা প্রশ্ন ছিল যে আমি নামাজ পড়ি কিন্তু নামাজে পাটিতে দাঁড়িয়ে নামাজে নিয়ে ধরে মাথায় অনেক কিছু চিন্তাভাবনা বাইরের মানে জীবনের অনেক কিছু চিন্তাভাবনা মাথায় আসে নামাজের ঠিক ধ্যান থাকে না সুরা পড়তে পড়তে অন্য কিছু ধ্যান এসে যায় সুরা গুলিয়ে যায় তো এরকম নামাজের মধ্যে পুরো ভক্তি ভরে মন দিয়ে আল্লাহর ইবাদত কি করে করতে পারবো যদি একটু বলে দেন তো আমি অনেক উপকারিত হতাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার প্রিয় বোন আপনার ভয়েস রেকর্ডিংয়ের জন্য মেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন অনেক কিছু শিখছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার তৌফিকাতকে আরও বৃদ্ধি করুক আপনার মনোকামনা আশাকে পুরো করুক আল্লাহর কাছে এই দোয়া করি এবারে আপনার দুটি প্রশ্ন ছিল এক নম্বর প্রশ্ন ছিল যে মনোকামনা আশা পুরো হওয়ার জন্যে কি দোয়া বা কোনার আয়াত পড়তে হবে বহু প্রকারের দোয়া আছে সেগুলো হয়তো আমি যদি বলি তো আপনারা পুট আউট করতে পারবেন না বই থেকে খুঁজে নিতে পারবেন না তাই আমি সহজ উপায় বলে দিচ্ছি যেটা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে যদি কেউ নিজের মনের কোনো আশা পুরো করতে চায় তো সেই নিয়াতে সে সুরাই আসিন পড়ুক নবী করিম সাল্লা সাল্লাম হজরত আলী আলাহ সাল্লামকে বলেছিলেন আয় আলী সুরাই ইয়াসিনের দশটি গুণ আছে এক নম্বর হচ্ছে যদি এই সুরা কেউ নিজের মনোকামনা আশা পুরো করার জন্য পড়তে চায় তো সেই যে আশাটা সে পুরো করতে চায় বা পুরো হতে দেখতে চায় সেটা নিয়াত করুক আর এইভাবে বলুক যে আমি সুরা ইয়াসিন পড়ছি আমার এই মনোকামনা আশা পুরো হওয়ার জন্যে তারপরে সে সুরা ইয়াসিন পড়ুক একবার পড়ে যদি আশা পুরো হয়ে যায় দ্বিতীয়বার পড়ার প্রয়োজন নেই যদি একবারে পুরো না হয়তো দ্বিতীয়বার পড়ুক দ্বিতীয়বারে যদি না হয় তো তৃতীয়বার পড়লে আশা রেখে অবশ্যই তার মনোকামনা আশা পুরো হয়ে যাবে তো আপনার জন্য সর্ব সরল উপায় সুরাই আসেন পড়ুন আপনি যে মনোকামনা আশাকে পুরো হতে দেখতে চান বা যেটা পেতে চান সেটাকে স্মরণ করে নিয়াত করে যে আল্লাহ রব্বুল আলমিন আমার এই মনোকামনা আশা যাতে তাড়াতাড়ি পুরো হয়ে যায় আমি সুরাই আসিন পড়িতেছি করবাতিন আল্লাহ এই বলে সুরাই আসিন পড়ুন প্রতিদিন সকালবেলা পড়ুন ইনশাল্লাহ খুব শীঘ্র আপনার মনোকামনা আশা পুরো হয়ে যাবে এবার আপনার দ্বিতীয় অভিযোগ ছিল যে আপনি যখন নামাজ পড়েন তো নামাজের সময় শয়তান হয়তো আপনাকে মন ভরষ্ট করে দেয় আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয় তো নামাজে যাতে মন লাগে বা চিন্তাধারা অন্যদিকে না যায় তার জন্য কি করতে পারেন তো এর জন্য এর আগেও আমি বলেছি যে নামাজের পার্টিতে দাঁড়িয়ে বিসমুল্লাহ রহমান রহিম اللهم سرحني من الهموم والغموم ووحشة الصدر ووسوسة الشيطان بفضلك يا أرحم الراحمين এই দোয়াটা পড়ে বুকের ওপরে ফু দিয়ে দিন একদম সহজ খুব ছোট দোয়া এমামে জাফর সাল্লাহ সাল্লাম তালিম দিয়েছেন শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্যে বা তপন ইচ্ছা বিভিন্ন খেয়াল থেকে বাঁচার জন্যে বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহম আসর রহনিমিন মিনাল হুমুম এওয়াল হুমুম ওয়াহসাত সদরে ওয়াসাতি শায়তান বেফাদুলিকা ইয়া রাহমিন তাছাড়া কোরআনের আয়াত দিয়ে একটি দোয়া আছে বিসমুল্লাহ রহমান রহিম আউজুবিল্লাহ সামিল আলিম বিন হামজাত শায়াতিন আউজুবিল্লাহ আইহাদারুন আল্লাহ এই যে শয়তান আমার অন্তরে ধপন ইচ্ছা সৃষ্টি করছে হামজাত ওই শয়তানকে বলা হয় যে ছায়ার মতো আমাদের সঙ্গে থাকে আউজুবিল্লাহ সামিল আলিম মিন হামজাত শায়াতিন আউজুবিল্লাহ আইহাদারুন শয়তান অনেক অনেক সময় আমাদের কাছে আসে হাজির হয়ে আমাদেরকে মন ভ্রষ্ট করে দেয় আমাদের মনকে অন্যদিকে নিয়ে যায় যাতে আমরা শান্তির সঙ্গে নামাজ না পড়তে পারি সারা দুনিয়ার চিন্তা তখনই মাথার ভেতরে ঢুকিয়ে দেয় তাই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 লাভবান হয় তো এর জন্যে আমিও স্বভাব পাবো আপনিও স্বভাব পাবেন পরের প্রশ্ন নিয়ে সালাম আলাইকুম মৌলানা স্যার আপনার এপিসোড আমরা প্রত্যেকদিন দেখছি আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আপনি আমাদের দিনে শিক্ষা দিয়ে যাচ্ছেন আল্লাহ আপনাকে অনেক হায়াত দিক এবং আপনি আরও আরও আমাদের ঘরে সে হ্যাঁ দিনের শিক্ষা দিন এটাই আল্লাহর কাছে কাম্য করি মৌলানা সাহেব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনি কিছু বলতে চাচ্ছিলেন সরি আপনার অডিও রেকর্ডিং কমপ্লিট হয়নি তবে আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন এর থেকে লাভবান হচ্ছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন পুনরায় প্রশ্ন করুন কোনো অসুবিধা নেই আশা রাখি আপনারা আমাদের অনুষ্ঠান দেখে এর থেকে লাভবান হবেন আর যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তো সেটার সম্পর্কে জিজ্ঞাসা করুন কোরআন বলছে ফসল আহিলে জিক্রে ইনকুন্তুমলা তা আলামুন যা তোমরা জানো না তাদের কাছে জিজ্ঞাসা করো যারা জানে তো এই সুযোগকে নিজের জীবনের সুন্দর একটি সুযোগ মনে করে এই সুযোগ এর আগে হয়তো অনেকেই পাননি টেলিভিশনের মাধ্যমে টিভির মাধ্যমে কেউ এভাবে এত সরলভাবে হয়তো দিনের কথা আপনাদেরকে শেখায়নি বা বলেনি আপনারা সেই সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার তাই এই সুযোগকে হারাবেন না যখন সুযোগ পাবেন যখন সময় পাবেন নিজের প্রশ্ন বা প্রয়োজনীয় জিনিস জিজ্ঞাসা করে নেবেন দিনের উপরে সঠিকভাবে আমাল করার জন্যে জিনিসগুলো জানতে হবে যতক্ষণ আমরা সঠিক জিনিস জানতে পারবো না ততক্ষণ তার উপরে আমাল করতে পারবো না তাই আমার প্রিয় বোন বা আমার ভাইয়ের ভাইদের কাছে আমি অনুরোধ করছি আপনারা সব সময় প্রশ্ন করুন হয়তো আপনার প্রশ্নের মাধ্যমে অনেকের ভুল ভাঙবে অনেকের জ্ঞান বৃদ্ধি হবে তাই শুধু নিজের জন্য না অন্যদেরকেও ভেবে এমন এমন জিনিস জিজ্ঞাসা করুন যেগুলো সমাজের প্রয়োজন বা যেগুলো জানার দরকার আছে নামাজের সম্পর্কে রোজার সম্পর্কে হজ জাকাত খুমসের সম্পর্কে বা পরিবেশ সম্পর্কে সমস্ত জিনিসের বিষয়ে জিজ্ঞাসা করুন আমি যতটুকু সম্ভব আপ্রান্ত চেষ্টা করছি আপনাদের সকলের প্রশ্নের সঠিক উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এইভাবে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি আপনারা নিজের প্রয়োজন হিসেবে প্রশ্ন করতে থাকুন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি রহিমা বেগম বলছি হাওড়া জেলা থেকে মালা সাহেব আপনার এপিসোড আমরা প্রতিদিন দেখছি আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আপনি আমাদের ঘরে দিনে শিক্ষা দিয়ে যাচ্ছেন আল্লাহ আপনাকে হ্যাঁ দিই যাতে আরও করে আমাদের ঘরে আপনি দিনে শিক্ষা দিতে থাকেন মালা সাহেব আমার প্রশ্নটি হচ্ছে যে আমি প্রত্যেক জুমার আগে সুরা রহমান সুরা ইয়াসিন সুরা অকিয়া সুরা কাহাব সুরা জুমা সুরা দোখান এই সুরাগুলো তেলাওয়াত করি প্রতিদিন প্রতি জুমায় মৌলানা সাহেব এই সুরাগুলোর কী সোয়াব আছে বা এগুলো পড়লে আখড়াতে কী সুবিধা লাভ করা যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন রহিমা খাতুন আপনার ভয়েস রেকর্ডিং বা ভয়েস মেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন অনেক কিছু শিখছেন সেগুলো আবার অন্যদেরকেও বলছেন এর জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে নেক তৌফিক দান করুক আপনার মনোকামনা আশাকে পুরো করুক আপনার জীবনে সমস্ত প্রকারের সুখ শান্তি দান করুক আপনার পরিবারের সকলের দুঃখ কষ্টকে নিবারণ করুক আপনারা সবাই সুখে শান্তিতে থাকুন আর এইভাবে এই সমস্ত সত্য বাহক জিনিসগুলো দেখে জেনে শুনে এর ওপরে আমাল করে সেটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে থাকুন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আপনার ভয়েস রেকর্ডিং শুনে আমি বড় খুশি হলাম যে আপনি এত আগ্রহের সঙ্গে আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন শুনছেন লাভবান হচ্ছেন সেগুলো অন্যদেরকেও বলছেন আলহামদুল শুক্রলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাকে তৌফিক দান করুক যেভাবে আপনি দোয়া দিলেন আপনাকে অনেক ধন্যবাদ জানাই আল্লাহ রবুল আলমিন আপনার দোয়াকে কবুল করুক আমিন এবারে আপনি কিছু সুরার নাম নিয়েছেন সুরায় দুখান সুরায় রহমান সুরায় ওয়াকিয়া সুরায় কাহেফ এই সুরোগুলো সুরায় জুমা এগুলো আপনি জুম্মার দিনে পড়েন আমার প্রিয় বোন আমি যদি একটা একটা সুরের ফজিলাত ব্যান করি তো এক ঘন্টা লাগবে মানে একটা একটা পুরো এপিসোড হয়ে যাবে আপনি যে সুরগুলো বলছেন এর বড় ফজিলাত যেমন সুরায় রহমান এর বড় ফজিলাত নবী করিম সাল্লাম বলেছেন কেউ যদি সুরায় রহমান পড়ে তো সুরায় রহমান একটি সুন্দর যুবকের রূপে তার কবরে আসবে মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তার সঙ্গে পাশে আসবে এমনকি তার আপনরা সবাই দাফন করে চলে যাবে কবরে সে তার পাশে থাকবে ফেরিস্তারা জিজ্ঞাসা করবে তাকে দেখে তুমি কে এর আপনরা এর বউ বাচ্চারা ছেলে বাচ্চারা তারা সবাই একে ছেড়ে চলে গেছে এখনও তুমি এর সঙ্গে আছো এর সঙ্গে কবরে প্রবেশ করেছো তুমি কে তখন ওই যুবক সুন্দর যুবক সে বলবে আমি হচ্ছি তেলাওয়াতুল কোরআন সুরায় রহমান এ সারা জীবন সুরায় রহমানের তেলাওয়াত করত তাই আল্লাহ রব্বুল আলমিন আজ আমাকে এই যুবক রূপে এর কাছে পাঠিয়েছে যাকে যাতে এ ভয় না পায় এ শান্তি পায় আর যতক্ষণে জান্নাতে না পৌঁছে যাচ্ছে কেননা সুরায় রহমানের জান্নাতে নেমাতের তাস্করা হয়েছে তো যতক্ষণ আমি এরকে জান্নাতে না পৌঁছে দিচ্ছি এর সঙ্গে থাকবো কেননা এ আমার তেলাবাত করত বা আমার উপরে আমাল করত তাই আল্লাহ রবুল আলমিন আজ এর হেফাজতের জন্যে আমাকে পাঠিয়েছে চিন্তা করুন সুরা রহমান এক সুন্দর যুবক হয়ে আপনার সঙ্গে বা আমার সঙ্গে কবরে থাকবে আর যতক্ষণ জান্নাতে না পৌঁছে দেবে ততক্ষণ সে যাবে না ওই সুরায় ওয়াকা যদি কেউ পড়ে তো তার রুজিতে বরকত হবে এমন জায়গা থেকে সে রুজি পাবে তার ধারণায় থাকবে না সোরায় দক্ষান পড়লে দুনিয়া আখরাতে আল্লাহ তাকে বড় সম্মান দান করবে উচ্চ স্থান স্থান পাবে সুরায় জুমার ফজিলাত সুরায় কাহেফ জুম্মার দিনের বিশেষ করে সুরায় কাহেফ পড়তে বলা হয়েছে এমাম হোসেন আলাহ ইসলামের মাথা কেটে নিয়েছিল আপনারা জানেন ওনার মাথা কেটে বল্লপের উপরে ন্যায়জার উপরে তোলা হয়েছিল তারপরে উনি কোরআন তেলাবাত করেছিলেন আর এই সুরায় কাহেফের তেলাবাত করেছিলেন বিখ্যাত তাই যে নবীর হাদিস ইন্নি তারিকুন ফিকুমুস সাকলায়ন কিতাব আল্লাহ ইতরাতি আহল বাইতি মাইন তমাসক তুম বেহমা লন তদুল্লো বাদি ওয়ালাই ইয়াফতারে কাহাত্তা ইয়ারেদা আলাই আল হাউস আমি তোমাদের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি এক আল্লাহর পবিত্র কিতাব বা গ্রন্থ কোরআনে মজিদ আর দ্বিতীয় আমার ইতরাত আমার আহলে বায়ত যদি তোমরা উভয় থাকো কখনো পথ পথভ্রষ্ট হবে না আর এই দুটো জিনিস কখনো এক অপর থেকে ভিন্ন বা জুদা হবে না আলাদা হবে না যেখানে থাকবে একসঙ্গে থাকবে যেখানে কোরআন সেখানে আহলেবায়াত আর যেখানে আহলেবায়াত সেখানে কোরআন থাকবে আর এর প্রমাণ দিয়েছেন ইমাম হোসেন আলাইসাল্লাম মাথা কেটে ন্যাজার ওপরে তীরের ওপরে বর্ষার ওপরে লাগানো হয়েছে সেই মাথা থেকে তেলাওয়াতে কোরআনের আওয়াজ আসছিল সেই ইমাম হোসেন আল সুরায় কাহেফের তেলাওয়াত করছিলেন আর দুনিয়াকে বলছিলেন যে আমার নানা যে বলে গেছেন যে তোমরা আমাদের ধর থেকে আমাদের মুন্ডুকে মাথাকে আলাদা করতে পারবে কিন্তু কোরআনকে আমাদের থেকে আলাদা করতে পারবে না আহলে ব্যায়তের থেকে কোরআনকে কেউ জুদা করতে পারবে না যেখানে কোরআন সেখানে আহলে ব্যায়ত আর যেখানে আহলে ব্যায়ত সেখানে কোরআন তাই আমরা আহলে ব্যায়তকে ফলো করে চলি কেননা এনারা যা শিক্ষা দিয়েছেন ওই শিক্ষা দিয়েছেন যেগুলো কোরআনে আছে এনারা কোনো মিথ্যা হাদিসের শিক্ষা দেননি জালি হাদিস তৈরি করেননি বা মিথ্যা ভুল পথ দেখাননি তাই নবীর হাদিস অনুযায়ী আমরা আহলে বায়তের অনুগামী অনুসারী আমরা কোরআন এবং আহলে বায়তকে মেনে চলি আর এই দুটোই যদি মেনে চলি তাহলেই আমাদের নেজাত আমরা পুলিশের রাত পাত করতে পারবো আমাদের ব্যালেন্স সমান থাকবে আর নইলে যে পুলিশের রাতের সম্পর্কে বলা বলা হয়েছে চুলের চেয়ে তো সরু হবে আগুনের চেয়ে তো গরম হবে তলোয়ারের চেয়ে তো ধারী হবে ওই পুলিশের রাত কী করে পার করবেন একবার ভেবেছেন যদি একটা জিনিস ধরেন কোরআনকে ধরেন আহলেবায়দকে ছেড়ে দেন ডিসব্যালেন্স হয়ে যাবেন কি আহলেবায়দকে ধরেন কোরআনকে ছেড়ে দেন ডিসব্যালেন্স হয়ে যাবেন তাই কোরআন এবং আহলেবায়দ দুটোই ধরে রাখতে হবে দুটোইকে মেনে চলতে হবে দুটোই সঙ্গে নিয়ে চলতে হবে তাই আমরা আহলেবায়তের অনুগামী অনুসারী আমরা আহলেবায়তের হুকুম অনুযায়ী জীবনযাপন করছি অর্থাৎ কোরআন যেভাবে আমাদেরকে জীবনযাপন করতে বলেছে যেভাবে আমাদেরকে অজু করতে বলেছে যেভাবে নামাজ পড়তে বলেছে যেভাবে রোজা রাখতে বলেছে যেভাবে হজ করতে বলেছে যেভাবে জাকাত খুমুজ দিতে বলেছে যেভাবে আল্লাহর পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে বলেছে যেভাবে সত্যর দিকে আমন্ত্রণ জানানোর জন্য বলেছে আমর বিল মারুফ নেহিয়ানির মুনকার অসৎপথ থেকে অন্যদেরকে বাধা দিতে বলেছে আমরা সেগুলো করে যাচ্ছি তাওয়াল্লাহ তাবাররা আহলে বায়তের প্রেমিকদেরকে আমরা ভালোবাসি আল্লাহ নেক বান্দাদেরকে আমরা ভালোবাসি নবীর সঠিক উম্মাতিদেরকে আমরা ভালোবাসি তাই আমরা সব সময় ওই পথের ওপরে চলি যে পথের ওপরে চলার জন্য আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন আমরা কোরআন ও আহলে বায়াতকে মেনে চলি তাই আমার প্রিয় বোন আপনি যে সুরোগুলো পড়ছেন জুম্মার দিনে বড় ফজিলতের চোরা একটা একটা সুরোর এত এত ফজিলত আছে যা বলে ভাষায় বলে শেষ করা সম্ভব নয় তো আপনি সুরোগুলো পড়তে থাকুন আপনার জীবনে অনেক বরকত হবে সুখ শান্তি আসবে ইহকাল ও পরকালের জন্যে খুব সুন্দর করছেন আপনার ইহকাল পরকাল উজ্জ্বল হবে আশা রেখে আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিয়ে মাওলা সাহেব আপনি যদি প্রশ্নটা টিভিতে যে শোটা দেখানো হয় অর্থাৎ চ্যানেল হুইন সকাল সাড়ে সাতটা থেকে আপনি যদি ওই শোয়েতে ডাইরেক্ট ভাষণটা বা ওর সলিউশন প্রশ্নের উত্তরটা দিয়ে দেন তাহলে খুব উপকৃত হবে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনি এখনই শুনেছেন আমি টিভিতেই উত্তর দিচ্ছি বা উত্তর দিয়েছি আমি সরাসরি কারোর প্রশ্নের উত্তর দিইনি কারোর মানে প্রশ্ন আমার কাছে ডাইরেক্ট আসে না আপনারা যত প্রশ্ন পাঠাচ্ছেন চ্যানেল উইনকে পাঠাচ্ছেন চ্যানেল উইন আমার মেশিনে এটাকে ফরওয়ার্ড করে দেয় আমি পরে সেটা পেলে করি আর তার উত্তর দিই আমার মেশিনে আপনাদের কারোর কোনো মোবাইল নম্বর আসে না কেউ যেন ভুল বুঝবেন না আপনারা যদি কেউ নিজের ভাষার মধ্যে নিজের মোবাইল নম্বর বলেন তাহলে হয়তো আমি সেটা শুনে জানতে পারবো যে আপনি কে বলছেন বা কোথা থেকে বলছেন বা আপনার মোবাইল নম্বর কি আমার মেশিনে কিন্তু কারোর মোবাইল নম্বর আসে না শুধু আপনাদের ভয়েস মেল আসে বা আপনাদের টেক্সট আসে যেটা লিখে পাঠান সেটা আসে স্ক্রিনের ওপরে আর নইলে আপনাদের আওয়াজ আসে তো ওই আওয়াজ শুনে আমি উত্তর দিই কোথা থেকে কখন কি প্রশ্ন করছে এটা আমার মেশিনে এসে থাকে আমি নিজেও জানি না কে প্রশ্ন করছে বা কোথা থেকে করছে তাই আশা রাখি বোঝার চেষ্টা করবেন তো আমার প্রশ্ন যত প্রশ্নের আমি উত্তর দিচ্ছি এটা ডাইরেক্ট মেশিন থেকে শুনে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি আপনারা প্রশ্ন চ্যানেল উইনকে পাঠাচ্ছেন আমাকে না আমার পার্সোনাল নম্বর ভিন্ন অন্য আলাদা যদি কেউ আমাকে হোয়াটসঅ্যাপ করে আমি তখন তার প্রশ্নের উত্তর ডাইরেক্ট তাকে দেওয়ার চেষ্টা করি তবে যদি কেউ প্রশ্ন চ্যানেল উইনকে পাঠায় তার প্রশ্নের উত্তর শুধু টিভির সামনে আমি দিই ডাইরেক্ট উত্তর আমি দেওয়ার কোনো পথই নেই আমার কাছে আশা রাখি আপনি বুঝতে পেরেছেন বা আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম হুজুর সাহেব আমি মুসাম্মদ হালিমা খাতুন আমি কলকাতাতে থাকি হুজুর সাহেব আপনার কাছে আমার কয়েকটা প্রশ্নের উত্তর জানার আছে আমার প্রথম প্রশ্ন হলো আমার বাড়িতে আমার টাকা পয়সা ব্যাংকে রিজার্ভ করা আছে আমি কি ওই ব্যাংকের টাকার ইন্টারেস্ট খেতে পারি প্রশ্ন হলো হুজুর সাহেব যে বয়স্ক মানুষের ক্ষেত্রে হয়তো সে নামাজ আদায় করতে চাই কিন্তু ব্যথা যন্ত্রণা কষ্টর তাগিদে আমরা যখন মাটিতে সেজদাহ করি হয়তো সেটা প্লাস্টিক চেয়ার বা টুলের উপরে নামাজ আদায় করে এই নামাজটি কি তার পক্ষে ঠিকঠাক আদায় করা হবে দয়া করে আপনি প্রশ্নের উত্তরগুলো একটু বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েসমেলের জন্য অডিও রেকর্ডিংয়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন এর থেকে লাভবান হচ্ছেন এর জন্য আপনাকে কৃতজ্ঞ জানাই আপনি রমজান মাসে এই প্রশ্নগুলো পাঠিয়েছিলেন আমার শারীরিক অসুস্থতার কারণে প্লাস লকডাউন ছিল বলে আমি কারোর প্রশ্নের উত্তর দিতে পারিনি আপনার প্রশ্নের উত্তরে একটু দেরি হয়ে গেছে কিছু মনে করবেন না আশা রাখি জিনিসটা বোঝার চেষ্টা করবেন আপনার তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন ছিল আপনারা ব্যাংকে যে পয়সাটা রাখেন ওই পয়সা ব্যাংক ইনভেস্ট করে আর আপনাদেরকে কিছু লাভ শেয়ার করে যাকে ইন্টারেস্ট বলা হয় তো ব্যাংকে পয়সা রেখে ওই ইন্টারেস্ট খাওয়া বা নেওয়া জায়জ কিনা তোমার প্রিয় বোন এর আগেও আমি বলেছি আমরা কোনো ইসলামিক দেশে বাস করছি না এক নম্বর দ্বিতীয় এখানে ব্যাংকে যে সিস্টেম এই মালকে বলা হয় মজহুলুল মালিক কোনো একজনের ব্যক্তিগত পয়সা নয় সাধারণের পয়সা আর এই পয়সাটা আমরা ব্যাংকে রাখি হেফাজতের জন্য কোনো শর্তের সঙ্গে না যদি শর্ত রেখে পয়সা রাখেন তো তার পরিবর্তে ইন্টারেস্ট যদি নেন তো সেটা হারাম হয়ে যাবে যেমন আমরা কাউকে যখন ঋণ দিই পয়সা দিই তো ঋণ দেওয়ার সময় যদি তাকে বলি একশো টাকা দিচ্ছি পরে কিন্তু একশো দশ টাকা ফিরিয়ে দিতে হবে কি এক হাজার টাকা দিচ্ছি পরে কিন্তু বারোশো টাকা ফিরিয়ে দিতে হবে এটা হারাম এটা সুদ কিন্তু আমি একজনকে দশ টাকা দিলাম কি একশো টাকা দিলাম পরে সে খুশি হয়ে কিছু পয়সা আমাকে বেশি করে দিচ্ছে এটা উপহার এটা হারাম নয় তার কাছে আমার কোনো দাবি ছিল না কোনো শর্ত রাখিনি সে নিজে খুশি হয়ে দিচ্ছে নেওয়া যাবে ওই ব্যাংকে আমরা নিজের পয়সা যদি হেফাজতের জন্য রেখে থাকি আর ব্যাংক যদি আমাদেরকে কিছু পয়সা দেয় তো আমরা নিতে পারি কেননা আমাদের পয়সাই তারা ইনভেস্ট করে আয় করে তারা লাভবান হচ্ছে হয়তো আমাদের দশ লাখ টাকা রাখা আছে সেই দশ লাখ টাকা ইনভেস্ট করে তারা মাসে পাঁচ লাখ টাকা কামাচ্ছে পাঁচ লাখ টাকার থেকে আমাকে পঞ্চাশ হাজারও দিচ্ছে না তারা অনেক লাভ করছে কিন্তু আমাকে আমাদেরকে ততটা দিচ্ছে না মনে রাখবেন এই জিনিসগুলো বুঝতে হবে যতক্ষণ আমরা না বুঝবো আমরা শরীয়তকে বা দিনকে ভুল বুঝবো তাই ব্যাংকে বিনা শর্তে যদি কেউ পয়সা রাখে আর ব্যাংক যদি খুশি হয়ে তার সিস্টেম অনুযায়ী আমাদেরকে কিছু পয়সা বেশি করে দেয় লাভ থেকে শেয়ার করে তো এটা নোয়া জায়জ নিতে কোনো অসুবিধা নেই প্রশ্ন ছিল যে আপনার বাড়িতে কেউ অসুস্থতার কারণে টুলের উপরে বসে নামাজ পড়েন সেইভাবে সেজদা করতে পারেন না জমিতে যেয়ে তো কোনো অসুবিধা নেই যারা অসুস্থ বা শারীরিক কোনো অসুবিধার কারণে তারা বসে বা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না অনেকের সময় চেয়ারে বা টুলের ওপরে বসে নামাজ পড়েন তো তাদের জন্য বলা হয়েছে সেজদা করার সময় হাঁটতে একটা মাটির সেজদা নিয়ে কি কাঠের সেজদা নিয়ে যখন সেজদা করবেন তো ওইটা কপালে লাগাবেন কপালে লাগিয়ে সেজদা জিকির পড়বেন আবার সরিয়ে নেবেন আবার কপা দ্বিতীয় সেজদার জন্য কপালে লাগাবেন লাগিয়ে আবার সরিয়ে নিয়ে আবার জিকির করবেন এভাবে যদি নামাজ পড়েন তার নামাজ হবে কোনো অসুবিধা নেই সেজদার সময় মাটিতে মাথা রাখতে হয় তো সে মাটিতে মাথা রাখতে পারছে না বলে মনে করুন ওইটা হাতে নিয়ে ওই কপালে লাগিয়ে দোয়াটা পড়বে বা সেজদার জিকির পড়বে ওটাই কবল হবে আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি পূর্ব বর্ধমান থেকে বলছি আমার নাম নাজমা বেগম আমার খালুর ক্যান্সার হয়েছে খেতে পারে না এবং উঠতেও পারে না আপনি এর জন্য কোনো একটা উপায় বলে দিন এবং আল্লাহর কাছে দোয়া করুন খোদা হাফেজ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি নিজের ভয়েসমেলে বলেছেন আপনার খালুর শরীর খারাপ ওনার ক্যান্সারের রোগ হয়েছে উনি কিছু খেতে পারছেন না কষ্টে আছেন এখন শুনে খুবই দুঃখিত আল্লাহ রব্বুল আলমিন ওনাকে মোহাম্মদ ও আলী মোহাম্মদ আলিমুসালামের সাদকায় আহলেবায়তের সাদকায় সুস্থতা দান করুন ইনশাআল্লাহ আশা রাখি উনি সুস্থ হয়ে যাবেন তবে উপায়স্বরূপ আমি বলতে চাই সুরাই মুল্ক আয়াত নম্বর চোদ্দ যেটা করে অনেকেই লাভবান হয়েছেন বা অরোগ্য হয়েছেন ওই ক্যান্সারের রোগ থেকে মুক্তি পেয়েছেন সুরায় মুল্ক আয়াত নম্বর চোদ্দোকে বাইশশো বার দু হাজার দুশো বার পড়তে হবে যদি শুক্রবারের দিন পড়া হয় খুব ভালো এক থেকে দু ঘন্টা লাগবে খুব বড় আয়াত না ছোট আয়াত ওই আয়াতটা তসবি গুণে বাইশ তসবি এক তসবিতে একশোটা দানা হয় তো বাইশ তসবি পড়তে হবে মানে বাইশশো বার পড়তে হবে পড়ার পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা পান করতে হবে একবার করে নিলে যথেষ্ট একবার এক ব্যারেল কি এক কলসি পানিতে পড়ে ফু দিয়ে ওই পানিটা পান করতে থাকবেন আশা রাখি ওই পানিটা যখন ওনার শরীরে যাবে তো আমৃতের কাজ করবে ওষুধের কাজ করবে ওষুধ অত তাড়াতাড়ি কাজ করে না যত তাড়াতাড়ি আল্লাহর কালাম কাজ করে বা আসার দেখায় তাই আশা রাখি অন্যদের মতো উনিও শেফা পাবেন অরোগ্য হয়ে যাবেন বা ক্যান্সার থেকে মুক্তি পাবেন আল্লাহ রবুল আলমিন ওনাকে সুস্থতা দান করুক আগের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ পাক হুজুর সাহেবকে ভালো রাখুক আল্লাহ হুজুর সাহেবকে ভালো রাখার জন্য হুজুর আপনি যখন অসুস্থ তার খবর আমি কিবা কারণে জানতে পারলাম আমার প্রাণে প্রাণ ছিল না আপনার দেহের খবর শোনার জন্য আমি জনাব আলী রেজা সাহেবকে ফোন করেছিলাম জনাব মোস্তাক আহমেদ সাহেব ওনাকে ফোন করেছিলাম কত চেষ্টা করেছি আপনার দেহের খবর শোনার জন্য আমার আমি তখন আল্লাহকে বলেছি আল্লাহ সবে মাত্র শিক্ষা গ্রহণ করতে চলেছি আল্লাহ এই হুজুরকে আমি শিক্ষা গ্রহণ হইতেছি এই হুজুরের থেকে আমাদের কি কি শিক্ষা সম্পূর্ণ না না হইতেই হুজুরকে এত বেমার দিয়ে কষ্ট দেয় কেন আমি এইভাবে পর্যন্ত আল্লাহকে বলেছি আল্লাহ হুজুরকে সুস্থতা দান করুক আমার প্রাণে আমি কেন আমি আমার ছোট ভাইটি আমার আম্মা খুব চিন্তা করেছিলাম এত আপনার জন্য খেয়াল রাখি হুজুর সাহেব দোয়া করিবেন আমার আম্মার জন্য আমার জন্য তো আমার প্রশ্ন হচ্ছে আমি মাঝে মাঝে যখন ওই মরহুমিনদেরকে স্বপ্নে দেখি তো আবার কেউ কেউ বলে যে যার যার বাড়িতে মানে উপরে নি হাওয়া বস্তু আছে আমরা যে যে কই জিন্নাত খান্নাস নাচ নাচ উপরে নি হাওয়া কয় আমাদের ভাষায় তো মরহুমিনের রূপ কি ওই জিন্নাত খান্নাস নাস নাস উপরেণী হওয়া মরহুমিনদের রূপ কি ধরতে পারে হুজুর সাহেব জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আমার ছোট বোন আপনার কথা শুনে আমি খুব শান্তি পেলাম খুব খুশি হলাম আমার অন্তর থেকে আমি আপনার জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বা আপনার পরিবারকে সমস্ত প্রকারের সুখ শান্তি দান করুক আপনার মনোকামনা আশা আল্লাহ পুরো করুক আপনার বা আপনার পরিবার থেকে সমস্ত প্রকারের বালা মুসিবতকে দূর করুক সমস্ত প্রকারের রোগ থেকে দুঃখ কষ্ট থেকে আল্লাহ মুক্তি দান করুক আপনি আমার নিয়ে এত চিন্তা করছিলেন বা আমার সুস্থতা নিয়ে আমার শরীর নিয়ে ভাবছিলেন দোয়া করছিলেন আল্লাহ রবুল আলমিন একিনান নিঃসন্দেহে আপনাদের দোয়াই আমাকে শেফা দান করেছে আপনাদের অন্তর থেকে যে দোয়া বাহির হয়েছিল আমার জন্যে আপনি বা আমার অনেক দর্শক ভাই বোনেরা আমার জন্য খুব দোয়া করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের দোয়া আমাকে পুনরায় সুস্থতা দান করেছে শেফা দান করেছে আর আমি এখন আপনাদের সামনে পুনরায় রেকর্ডিং করতে বা আপনাদের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছি আল্লাহর হাজার শুকুর যত শুকুর করব কম তবে আপনাদের শুকুর আগে হাদিসে বলা হয়েছে মাল্লাম ইয়াসকুরের আবদা লামেশকুর রব্বাহ যে আল্লাহর বান্দাদের শুকর আদায় না করে সে নিজের প্রতিপালকেরও শুকর আদায় করল না তাই আপনাদেরকে কৃতজ্ঞ জানাই ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের জন্যে আমার জন্যে এত দোয়া করেছেন বা চিন্তিত হয়েছেন আল্লাহ রবুল আলমিন আপনার মনোকামনা আশাকে পূরক আমার প্রিয় বোন ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আল্লাহ রবুল আলমের কাছে সর্বদাই আমি আপনার জন্যও দোয়া করতে থাকব। এবারে আপনার প্রশ্ন ছিল যে মরমিনদেরকে যখন স্বপ্ন দেখেন বিভিন্ন রূপে তো আপনি জানতেছেন এরা কি জিন্নাত খান্নাস নাসনাস এই সমস্ত আল্লাহর মখলুকরা এরা কি মরহমদের রূপ ধারণ করে অনেক অনেক সময় জিন্নাতরা এই রূপ ধারণ করে আল্লাহ তাদেরকে সেই শক্তি দিয়েছে তারা মরহমরা আমাদের এখানে কিছু কথা ছড়িয়ে আছে গুজব বলি যে যে তেল খেয়ে বা গলায় দড়ি দিয়ে মারা যায় তারা নাকি ভূত হয়ে আসে মানুষ কখনো ভূত হয়ে আসে না ভূত বলে কোনো জিনিস নেই আল্লাহর যে সমস্ত মখলুক আমাদের সঙ্গে এই দুনিয়ায় জীবনযাপন করছে যেগুলো আমরা দেখছি না কিন্তু আমাদের সঙ্গে আছে এর মধ্যে একটাই মখলুক এমন যা আমাদের সঙ্গে আছে কিন্তু কোনো ক্ষতি করে না সেটা হচ্ছে ফেরিস্তা আমরা দেখছি না কিন্তু ফেরিস্তারা আছে আর এটা বিশ্বাস সমস্ত মানব জাতের বিশ্বাস যে আল্লাহর ফেরিস্তারা আমাদের জন্য কাজ করছে আমাদের সহযোগিতা করছে আমাদের সঙ্গে আছে বা থাকে এও কালো পরকালে সঙ্গে থাকবে তাদেরকে আমরা দেখছি না তারা নূরের তৈরি কিন্তু ফেরিস্তা কখনো ক্ষতি করে না এছাড়া আর বাকি মকলুক যেমন জিন্নাত খান্নাস নাসনাস হামজাত ইফরিত বা শায়াতিন ইবলিস এই সমস্ত আল্লাহর মখলুক এই দুনিয়ায় আছে আমাদের সঙ্গেই বসবাস করছে এরা যদি আমাদেরকে ভালোবাসে বা বন্ধু হয়ে যায় তো লাভ দেয় আবার যদি এরা আমাদের শত্রু হয়ে যায় তো আমাদেরকে আঘাত করে বা ক্ষতি করে তো এছাড়া অন্য কোনো মখলুক নেই যে ভূত পেতনি বলা হয় এ সমস্ত মিথ্যা এ সমস্ত কিচ্ছু নেই এই জিন্নাতরা এরাই বিভিন্ন রূপ ধারণ করে মানুষকে ভয় দেখায় ক্ষতি করার চেষ্টা করে তো আমার প্রিয় বোন অনেক সময় এরা বিভিন্ন রূপ ধারণ করে আসে যাতে আমরা সেগুলো দেখে ভয় পাই ভয়ভীত হই বা অনেক অনেক সময় অনেক কারণ থাকে এর পিছনে আল্লাহ তাদেরকে কেন অনুমতি দিয়েছে তারাই জানে কেননা শয়তান কিন্তু জিন্নাতের মধ্যে ছিল আর শয়তান যখন জান্নাত থেকে বাইর হচ্ছিল তো সে আল্লাহর কাছ থেকে অঙ্গীকার নিয়েছিল যে আল্লাহ আমি এতদিন দিয়ে উপাসনা করে তোমার এবাদত করেছি এর পরিবর্তে আমাকে তিনটি শক্তি দাও এক আমি যখন চাব যে রূপ চাব সেই রূপ রূপ যেন ধারণ করতে পারি আল্লাহ মেনে নিয়েছিল তাই শয়তান কখন কোন রূপে এসে ধোকা দেবে বাধা দেবে পথভ্রষ্ট করবে আমরা কেউ জানি না আর মনে রাখবেন শয়তান জিন্নাতের মধ্যে ছিল সেও জিনের মধ্যে একজন বা জিনের সর্দার ছিল তো শয়তান আল্লাহর কাছ থেকে অঙ্গীকার নিয়েছিল যে আমি যেন তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য যখন যে রূপ চাব সেই রূপ যেন ধারণ করতে পারি আর আমি যেন দীর্ঘজীবী হতে পারি মানে ক্যামত পর্যন্ত যেন বয়স পাই আল্লাহ সেটাও মেনে নিয়েছিল আর শেষে বলেছিল আমি তোমার বান্দাকে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন দিক থেকে যেখান থেকে বাধা দিতে চাবো আমাকে শক্তি দাও আমি যেন তাকে বাধা দিতে পারি বা পথভ্রষ্ট করতে পারি আল্লাহ সেটাও মেনে নিয়েছিল তবে শেষে শয়তানকে বলেছিল মনে রাখিস আমার বান্দাকে তুই ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন দিকে বাধা দিবি বা পথভ্রষ্ট করবি আমার ওই বান্দা খোদা না করুক যদি তোর চক্রান্ত পড়ে ভুল করে আর সে যদি একবার নতশির হয়ে আমার কাছ থেকে আমার কাছে দুই হাত তুলে মোনাজাত করে বা ক্ষমা চায় তো আমি তাকে ক্ষমা করে দেব চিন্তা করবেন আল্লাহ কি বলছে যে শয়তান মনে রাখিস তুই তাকে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে বাধা দিবি তবে আমার বান্দা যদি আমার হয়ে ভুলকে স্বীকার করে তবা করে মোনাজাত করে দুই হাত তুলে ফরিয়াদ করে আমি তাকে ক্ষমা করে দেব আর আমার বান্দা যদি শেষ দেয় মাথা রেখে দেয় তো সে সত্তর বার ভুল করবে আমি তাকে একাত্তর বার ক্ষমা করবো মানে বেশি ক্ষমা করবো তাকে চিন্তা করুন আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি মল্লিকপুর থেকে বলছি Rahul Sheikh free fire game খেলা খারাপ না ভালো বললে একটু ভালো হয় আর আমার মাথার চুল পেকে যাচ্ছে তার জন্য কিছু উপায় যদি থাকে বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই আপনার ভয়েস রেকর্ডিংয়ের জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন ফ্রি ফায়ার গেম খেলা ভালো না খারাপ তা আপনারা জানেন এই সমস্ত গেমের মাধ্যমে মানুষ সময় নষ্ট করে তো এটা কখনো ভালো হতে পারে না লাহ লাভ থেকে দূরে থাকতে বলা হয়েছে যে কাজে সময় বৃথা নষ্ট হয় সেখান থেকে দূরে থাকতে বলা হয়েছে এটা কোরআন হাদিসে হুকুম দেওয়া হয়েছে আর আপনার যে চুল পেকে যাচ্ছে এর জন্য সারফালা এক রকমের ফল হয় ওই ফল যদি কাঁচা খেত খেতে পারেন তো খুব ভালো খুব শীঘ্র তার প্রভাব পড়বে ওই সারফালা খেতে হবে আর মুদিখানায় বা আয়ুর্বেদিক ওষুধের দোকানে এই ফল পাওয়া যায় সারফালার ফল এটা সিদ্ধ করে মানে পানিতে বয়ল করে চায়ের মতো খেলে তাও লাভ হবে আর তাছাড়া যদি সারফালার তেল তেলও পাওয়া যায় সারফালার ওই তেল যদি মাথায় মাখেন তো মাখেন তো আস্তে আস্তে চুল কালো হয়ে যাবে আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আজও আমি কমপ্লিট করতে পারলাম না এখন আপনাদের সামান্য কিছু প্রশ্নের উত্তর বাকি আছে যেগুলো ইনশাল্লাহ আমি আগামী এপিসোডে কমপ্লিট করার চেষ্টা করব এই বলে আমার আকসির বক্তব্য এখানে শেষ করছি ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল العالمين والسلام عليكم ورحمة الله وبركاته